ছেড়েছে ইমানদারি এ যুগের পুরুষ নারী কে কিয়ামত সামনে খুবই আলামতে ছড়া ছড়ি ছড়া ছড়ি ছেড়েছে ইমানদারি এ যুগের পুরুষ নারী কে কিয়ামত সামনে খুবই আলামত ছড়া ছড়ি কোরআনের বিধান ছেড়ে কুফরি পথে ধরে তিনি জীবন গড়ে করে খুব ছল চাতুরি ছল চাতুরি ছল চাতুরি ছেড়েছে ইমানদারি মসজিদে নামাজের তরে হয় যা মসজিদে নামাজের তরে হইয়া যান ঘরে ঘরে চলছে টিভি সিঁড়ি গান কে শোনে কাহার বারণ না মানে দোষের কারণ যুক্তি দেয় অকারণ অযথা ভুরি ভুরি ভুরি ভুরি ভুরি ভুরি ছেড়েছে ইমানদারি এ যুগের পুরুষ নারী কিয়ামত সামনে খুবই কালামত ছড়া ছড়ি ছড়া ছড়ি ফিতরা জাগাতে তে মেরে হক মারে ও বাস্ত জমির খেলতে আটন খুব পারে ফিতরা জাগাতে তে মেরোই হক মারে বাস্ত জমির ফেলতে আটন খুব পারে আরামে খাচ্ছে হারা তবুও বাড়ছে সুনাম আরামে খাচ্ছে হারাম তবুও বাড়ছে সুনাম সমাজে ছড়িয়ে না ঘুরিয়ে বেড়ায় ছড়ি বেড়ায় ছড়ি বেড়ায় ছড়ি ছেড়েছে ইমানদারি এ যুগের পুরুষ নারী কিয়ামত সামনে খুবই আলামত ছড়া ছড়ি ছড়া ছড়ি আমানতের চলছে চরম খেয়ানত ও ধর্ম নিয়ে জ্ঞান পাপীদের নানামত আমানতের চলছে চরম খেয়ানত ধর্ম নিয়ে জ্ঞান পাপীদের নানামত গুরু এক ধরলে পরে কি হবে নামাজ পড়ে গুরু এক ধরলে পরে কি হবে নামাজ পড়ে জান্নাত পাবার তরে করে সব হুড়ো হরি হুড়ো হরি হুড়ো হরি ছেড়েছে ইমানদারি এ যুগের পুরুষ নারী আমত সামনে খুবই আলামত ছড়া ছড়ি ছড়া ছড়ি পর্দানসীন নারী নাকি পরাধীন ও পোশাক পরে বুঝি হয় স্বাধীন পর্দানসীন নারী নাকি পরাধীন নগ্ন পোশাক পরে বুঝি হয় স্বাধীন হাদিসে মানলে বাণী হতো না এ শয়তানি হাদিসের মানলে বাণী হতো না এ শয়তানি দোজখের আগুন জানি পোড়াবে জারি জুড়ি জারি জুড়ি জারি জরি ছেড়েছে ইমানদারি এ যুগের পুরুষ নারী কিয়ামত সামনে খুবই আলামত ছড়া ছড়ি ছড়া ছড়ি ভাইয়ের সাথে বাড়ছে ভাইয়ের শত্রুতা ও পরের হাতে হাত বাড়িয়ে মিত সাথে বাড়ছে ভাইয়ের শত্রুতা পরের হাতে হাত বাড়িয়ে মিত্রতা কিভাবে ফাঁকি দেবে মেরে হক কেড়ে খাবে কিভাবে ফাঁকি দেবে মেরে হক খাবে এ কথা ভেবে ভেবে জুড়ে দেয় মামলা জড়ি মামলা জড়ি মামলা জড়ি ছেড়েছে ইমানদারি এ যুগের পুরুষ নারী কিয়ামত সামনে খুবই আলামত ছড়া ছড়ি ছড়া ছড়ি ছেলের বিয়ে দিতে গেলে চাই যে ফোন ও কনের পিতা সর্বহারা হয় যখন ছেলের বিয়ে দিতে গেলে চাই যে ফোন কনের পিতা সর্বহারা হয় যখন কোরআনের করছে খেলা বেহায়া ছেলের বাপ কোরআনের করছে খেলা বেহায়া ছেলের বাপ জাহান্নাম কিনছে ওরা করে ওই দরাদরি দরাদরি দরাদরি ছেড়েছে ইমানদারি এ যুগের পুরুষ নারী কিয়ামত সামনে মত ছড়া ছড়ি ছড়া ছড়ি শেষ কথা নবীর পথে ফেলতো কাটানা ফরমান ও শেষ জামানায় করছে সে কাজে মুসলমান নবীর পথে ফেলতো কাটানা ফরমান শেষ জামানায় করছে সে কাজে মুসলমান গুণীজন দেখলে পরে পেছনে ব্যঙ্গ করে গুণীজন দেখলে পরে পিছনে ব্যঙ্গ করে আতাউর কলম ধরে প্রতিবাদ যায় যে করি যায় যে করি যায় যে করি ছেড়েছে ইমানদারি এ যুগের পুরুষ নারী কিয়ামত সামনে খুবই মতে ছড়া ছড়ি ছড়া ছড়ি ছড়া ছড়ি